মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওবাদ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে সঙ্গ দিব যেই গুণগুলি ইসলাম গ্রহণ করে নেয়নি যেই গুণগুলি মানুষের হওয়া উচিত নয় তার মাঝে একটি গুণ হলো দান করে খোটা দেওয়া এ বিষয়ে আমাদের গত অধিবেশনেও কথা হয়েছে আজকে আমরা আলোচনা করব দান করা এটি উত্তম গুণ এটি মমিনের গুণ দান করার ক্ষেত্রে যে দিকগুলো আমাদের লক্ষণীয় তার মাঝে একটি দিক হলো বৈধ উপার্জন থেকে দান হতে হবে আপনি উপার্জন করেছেন বৈধ অনুরূপভাবে সেই বৈধ উপার্জন দান করতে হবে কেউ যদি অসৎ পথে উপার্জন করে এবং দান করে তাহলে মহান রব্বুল আলমিন তিনি কিন্তু তাকে সোয়াব দিতে চান না তিনি তার প্রতিদান তাকে দিবেন না হতে পারে তিনি কোটি টাকাও যদি খরচ করেন এবং এই কোটি টাকা তার অবৈধ পথে উপার্জন মহানরবুল আলমিন তাকে তার প্রতিদান দিতে চান না সুপ্রিয় দর্শক কারণ হলো মহানরবুল আলমিন তিনি আদেশ করেছেন ইয়া ইহল্লাদিন আমানু আনফিকু মিন তৈবাতিমা কাসাবতুম হে ইমানদারেরা তোমরা খরচ করো তোমাদের বৈধ উপার্জন হালাল উপার্জন থেকে তোমরা বৈধ পথে খরচ করো তাহলে উপার্জন হতে হবে হালাল যেটি সুরাতুল বাকার দুশত সাতষট্টি নম্বর আয়াতে মাহনুবুল আলমী নিঃসাদ করেন অনুরূপভাবে লম্বা হাদিস নবী মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম হাদিস বর্ণনা করেন আজকের এই বিষয়ে দান যদি করতে হয় আমাদেরকে দান হতে হবে বৈধ দান আপনার উপার্জন হবে বৈধ সৎ পথে এবং আপনি যে সেক্টরে খরচ করবেন যে ক্ষেত্রগুলোতে আপনি দান করবেন তিনি অন্যায় জিনিসকে পছন্দ করেন না লাকবাল ইল্লা তৈবা আর পুত পবিত্র ছাড়া কারো দান তিনি গ্রহণ করেন না এরপরে নবী সাল আলী ওসাল্লাম তিনি আমাদের মাঝে কিছু দৃষ্টান্ত দিলেন যে এমন কিছু আদেশ যে আদেশগুলি মোহন রবুল আলমিন তার মমিন বান্দাদেরকে আমাদেরকে দিয়েছেন আর একই ধরনের ঠিক একই আদেশ ছিল তার নাবিদের জন্য এরপরে নবী সাল্লাহ আলী হোসাল্লাম আয়াত পড়ে শোনালেন ইয়া রুসুল কুলু আলমিন তিনি রসুলদেরকে টার্গেট করে কথা বলেন ইয়া রসুল হে রসুলগণ কুলু মিনাত তোমরা কিন্তু পুত ও পবিত্র জিনিস খাও তোমরা যে খাদ্যগুলো গ্রহণ করো যা ভক্ষণ করো সেগুলো কিন্তু পুত পবিত্র হতে হবে হালাল হতে হবে ওয়া আমালু সলেহা এবং আমল করবে সৎ আর এই আদেশ ছিল নবীদের জন্য লহ আকবর তাদেরকেও মহানবুল আলমিন সতর্ক করে দিয়েছেন যেন অন্যায় উপার্জন তার মাঝে না আসে অন্যায় ভক্ষণ যেন তিনি না করেন হালাল খান এবং আমল হবে সব একই ধরনের আদেশ দিয়েছেন তার মমিন মন্দাদেরকে মহানবুল আলমিন ইসাদ করেন আমানু হে ইমানদারেরা কুলু মিন আমি তোমাদেরকে যে হালাল তৈয়ে ভালো যে রিজিক দিয়েছি যে জীবিকা দিয়েছি সেগুলো থেকে তোমরা আহার গ্রহণ করো সেগুলো থেকে তোমরা খাও অর্থাৎ তোমরা হারাম বর্জন করো এরপরে নবী সাল আলী ওসাল্লাম কিছু দিক তুলে ধরলেন যে কারো হারাম ভক্ষণের ফলে তার যে ক্ষতির সাইডগুলো সে সাইডগুলো তিনি তুলে ধরলেন কেউ যদি হারাম খায় তাহলে তার মাঝে যে ক্ষতি হয় সে যে ক্ষতিগ্রস্ত হয় এ দিকগুলো নবী সাল আলী আসাল্লাম তিনি তুলে ধরলেন একটি দৃষ্টান্ত দিলেন আর দৃষ্টান্ত হলো সোম্মা জাকার রজুল নবী সাল আলী আসাল্লাম এক ব্যক্তির ঘটনা স্মরণ করলেন ইউতিল সাফার সে লম্বা সফর করলো ওই ব্যক্তির ঘটনা তিনি স্মরণ করলেন আস আসা আকবর যে তার অবস্থা ছিল এই যে তার চুলগুলো এলোমেলো এবং তার শরীর ময়লাযুক্ত সফরের ফলে যে অবস্থাগুলো মানুষের হয় নবী মুসাল্লাহ আলী হোসাল্লাম এক ব্যক্তির ঘটনা তুলে ধরলেন যে তার দীর্ঘ সফর ছিল এবং চুল এলোমেলো ছিল এবং তার শরীর ময়লাযুক্ত ছিল আর তিনি আল্লাহর কাছে হাত তুলছেন ইয়া রব বলে আল্লাহর কাছে তিনি হাত তুলে কামনা করছেন আল্লাহ আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছেন আল্লাহর কাছে তিনি দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দাও নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম এ হাদিসে যে কারণগুলো তিনি উল্লেখ করলেন এই কারণগুলো মুমিনের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আর তা হলো সফরের মাঝে দোয়া করা নবী মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম হাদিস বর্ণনা করেছেন কেউ যদি সফরের মাঝে ভ্রমণের মাঝে আল্লাহর কাছে তিনি দোয়া করেন তাহলে আল্লাহ তার দোয়া কবুল করে নেন সুফহান আল্লাহ আপনি ভ্রমণ করছেন বাংলাদেশ থেকে সৌদি আরব আসছেন যেখানে সময় আপনার তিন থেকে চার ঘন্টা আর এই সময়ের মাঝে আপনি মহান রবুল্লা আলমিনকে স্মরণ করেছেন এক তো আপনার অবস্থা ভ্রমণ অবস্থা মানুষের স্বাভাবিকভাবে কঠিন হয়ে থাকে এই অবস্থায় কেউ যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তালা তার দোয়াকে তিনি কবুল করেন এরপরে কেউ যদি কঠিন অবস্থাতে থাকেন আর কঠিন অবস্থায় আল্লাহকে তিনি না ভুলে আল্লাহর কথা স্মরণ করেন আল্লাহকে ডাকেন আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন নবী সাল্লাহ আলী হোসাল্লাম ওই ব্যক্তিরও তিনি পূর্ণ ঘটনা তুলে ধরলেন যে তার অবস্থা ছিল এই আল্লাহর কাছে তিনি কাকুতি মিনিত করে কথা বলছেন ইয়ারব তিনি জোর গলায় বলছেন আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো আমি তোমার কাছে এই বিষয়টি চাচ্ছি তুমি তুমি দান করতে পারো তুমি আমাকে দান করো আর নবী মুসাল্লাহ আলী হোসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে খবর দিচ্ছেন ওয়ামাতা আমহু হারামুন ওয়ামাশরাবহু হারামুন ওয়ামালবাসুহু হারামুন ওয়া গুজিয়া বিল হারাম নবী সাল আলী আসসালাম ইরশাদ করেন যে তার যে খাদ্য গ্রহণ সে যে ভক্ষণ করেছে সে ভক্ষণ তার ছিল হারামের অর্থ থেকে হারাম মালবাসুহু হারাম সে যে পোশাক পরিধান করেছে সে পোশাক ছিল হারামের যে অন্যায় উপার্জন সে উপার্জন থেকে নবী সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন ও ওমাশরবহু হারামুন এমনকি তিনি যে পানীয় গ্রহণ করেছেন তার যে অর্থ দিয়ে তিনি পানীয় গ্রহণ করেছেন হতে পারে একটি জুস হতে পারে একটি পেপসি হতে পারে যে আনুষঙ্গিক আমাদের যে পানীয় দ্রব্যগুলো পানি তিনি পান করেছেন সে পানীয় দ্রব্য সেটি ওই অন্যায়ের উপার্জন থেকে ওয়াগুজিয়াবিল হারাম নবী সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন যে তার কাপড় চোপড় সব কিছু হারাম সে খেয়েছে হারাম সে পান করেছে হারাম তার পোশাক পরিচ্ছদ হারাম এমন কি তার যে দেহ সে শরীর গঠন করেছে ওই অন্যায় অবৈধ পন্থায় যে উপার্জন সে উপার্জন থেকে নবী সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেন এত চিৎকার যদি আল্লাহর কাছে করে আল্লাহর সাথে কাকুতে বিনতিও যদি সে করে থাকে তার ডাকে মহানবুল আলমিন কিভাবে সাড়া দিবেন এই ব্যক্তির তিনি ডাকে কিভাবে সাড়া দিতে পারেন সুপ্রিয় দর্শক এই হাদিস থেকে আমাদের জীবনের জন্য অনেকগুলো দিক উন্মুক্ত হতে পারে সে দিকের মাঝে আমরা তো আলোচনা করে চলেছিলাম দান করার পর খোটা দেওয়া যখন আপনি দান করেন আপনি যখন উপার্জন করেন আপনার উপার্জন বৈধ কিনা আপনি সঠিকভাবে সঠিক পন্থায় এবং সঠিক ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনি দান করেছেন সেই ক্ষেত্রগুলো সঠিক কিনা এরপরে আপনি যখন দান করেছেন আপনার দান করাটি আল্লাহর জন্য হয়েছে কিনা সবগুলো আপনার ঠিক থাকতে হবে এরপরে আপনি যখন দান করে ফেললেন দান করার পর আপনি আপনার নিজকে কন্ট্রোল করতে পেরেছেন কিনা যে মহানবুল আলমিনের জন্য যখন আমি দান করেছি সেই দানে আমি অন্যকে কষ্ট দিব না অন্যকে খোটা দিব না সুপ্রিয় দর্শক তাহলে আমরা বলতে পারি যে মহানবুল আলমিন যে সম্পদ আমাদেরকে দান করেছেন এই সম্পদ তিনি আমাদের খরচ করতে বলেছেন বিধায় আমরা খরচ করি অতএব যখন তিনি খরচ করতে বলেছেন আর খরচ করার পরে দান করার পরে তিনি খোটা দিতে নিষেধ করেছেন অতএব আমরা কাউকে খোটা দিতে পারবো না আমরা কাউকে কষ্ট দিতে পারবো না আর যদি কষ্ট দিয়ে ফেলি তাহলে আমাদের দানগুলো নষ্ট হবে আমাদের ইবাদাত বন্দিগি নষ্ট হবে আমাদের আল্লাহর কাছে দোয়া নষ্ট হবে এই জন্য আমরা কেউ কেউ কথাও বলেছেন যে হারাম ভক্ষণ করলে তার নামাজও আল্লাহর কাছে কবুল নাও হতে পারে যদিও মহানরবুল আলমিন তিনি স্পষ্ট শব্দে কোরআন মাজিদ এই ধরনের কোনো আয়াতে তিনি উল্লেখ করেননি নবী সাল্লাহ আলী হোসালামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে তার দোয়া কবুল হবে না আর নামাজের পূর্ণ রূপ হলো দোয়া আমরা যদি নামাজ কবুল হবে না হবে এই প্রসঙ্গ ছেড়েও আমরা একটি পয়েন্টে আমরা একমত হই যে পয়েন্টে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসালাম বলেছেন যে তার দোয়া আল্লাহ তালা কবুল করবেন না তাহলে একজন মানুষের দোয়া যদি কবুল না করেন তাহলে তার জীবনের ব্যর্থতা ছাড়া আর কিছু হতে পারে না তার সকল জীবনের ব্যর্থতা যদি দোয়া মোহানবুল আলমী না কবুল করেন তাহলে আপনার আমলি জিন্দিগিতে সেই দিকগুলো আপনি কিভাবে মোচন করবেন মহানরবুল আলমিনের কাছে আপনি কামনা করবেন কিন্তু মহানরবুল আলমিন আপনার ডাকে সাড়া দিচ্ছেন না সুপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমাদের খুব সচেতন হতে হবে এবং উপার্জন হালাল হতে হবে সঠিক পন্থায় ব্যয় করতে হবে ব্যয় করার পর সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে কাউকে আমরা কষ্ট দিতে পারি না সুপ্রিয় দর্শক এরপরে আমরা বলতে পারি আসলে মহানবুল আলমিনের জন্য আমরা দান করব কেন এই ধরনের অনেক কারণ হতে পারে আমরা বললাম যে তিনি আদেশ করেছেন বিধায় আমাদেরকে দান করতে হবে আরো অনেক কারণ আছে আমরা দু একটি কারণ তুলে ধরলে আমাদের আরও স্পষ্ট হবে বিষয়টি বোঝা মহানবুল আলমিন আমাদেরকে যে উপঢগন দিয়েছেন যে অর্থ সম্পদ দিয়েছেন এগুলোর প্রশংসা করা তো উচিত মহানবুল আলমিন সুরাত নাহালের তিপান্ন সাদ করেন ওমা বিকুমিন জেনে রাখো তোমাদের কাছে যত আল্লাহর উপঢৌকন আছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ আকবর আপনি কল্পনা করতে পেরেছেন এগুলো আল্লাহর নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন অতএব আপনাকে খুব সচেতন হওয়া আপনার সুদৃষ্টি রাখা যে আমি যে গুলো পেয়েছি এগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে দান করেছেন এবং এগুলোকে সঠিক পন্থাই ব্যবহার করতে হবে অন্য এতে তিনি বলেছেন লা ইন শাকারতুম লা যেটি সুরাত ইব্রাহিমের সাত নম্বর আয়াত যদি তোমরা মহানবুল আলমিনের উপঢৌকের সন্তুষ্ট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 সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত প্রাণপ্রিয় দর্শক আপনাদের সাথেই ছিলাম আমরা বিরতির পরে আবারও আপনাদের সঙ্গ দিচ্ছি এবং বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম দান করব কেন এই প্রসঙ্গ নিয়ে মোহানরবুল আলমিন আমাদেরকে আদেশ করেছেন দান করতে বিধায় আমাদেরকে দান করতে হবে আমাদেরকে খরচ করতে হবে কারণ এই অর্থ সম্পদ তিনি তার পক্ষ থেকে তিনি আমাকে দিয়েছেন বিধায় আমাকে দান করতে হবে দ্বিতীয়ত দানের মাঝে যে উদ্দেশ্যে আমি দান করব সে উদ্দেশ্য হলো তার সন্তুষ্টি অর্জন করা তার সন্তুষ্টি কামনা করা তার কৃতজ্ঞতা প্রকাশ করা যেটি মমিনের উচিত মমিন সর্বদাই তিনি আল্লাহ সুবহান আলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন তার কৃতজ্ঞ হবেন অকৃতজ্ঞ হবেন না কারণ কৃতজ্ঞ হলে মহানবুল আলমিন তার নেয়ামত তার জন্য তার বান্দার জন্য আরও বৃদ্ধি করে দেন এই মর্মে আমরা বিরতির পূর্বে আয়াত পড়েছিলাম সুরাত ইব্রাহিমের সাত নম্বর আয়াত মহানবুল্লা আলমী নিঃসাদ করেন লাইন শাকারতুম লাকুম তোমরা যদি শুকর গুজর হও যদি তোমরা কৃতজ্ঞ হও আল্লাহ তালা এমন শব্দ ব্যবহার করেছেন যদি কৃতজ্ঞতা প্রকাশ করো লাকুম তোমাদের আরও বৃদ্ধি করে দেব তাহলে মহানবুল আলমিন তার প্রকৃত বান্দাদেরকে তিনি আরও দিয়ে থাকেন অধিক দিয়ে থাকেন নবী মুসাল্লাহ আলী ইসলাম ইহাদিসে আলোচনা করেছেন ইন্নাস সদাকা দান করাটি আলাল মিসকিনে সদাকাতুন মিসকিনদের উপর গরিব মিসকিনকে দান করা এটি তার যে সব সেটি হলো দান করা সব মহানবুল আলমিন তাদেরকে দান করেন আমাদেরকে দান করার যে সব সে সব দান করেন যদি আমরা গরিব মিসকিনকে দান করে থাকি তবে নবী সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন ওয়া আলাদির রহিম যদি কোনো আত্মীয়কে দান করা হয় আত্মীয়তার সম্পর্কে যিনি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এই ধরনের কোনো ব্যক্তিকে যদি সহযোগিতা করা হয় কখন উপঢকন দেওয়া যেতে পারে সেটি দান যদি আমরা ভুল বুঝি আমি আপনাকে দান করতে পারি আপনি আমার ভাই আমি আপনাকে দিতে পারি এটি উপঢকন আমরা বলতে পারি এটি হাদিয়া বলতে পারি আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম এটি হলো একটি সদাকা সদাকা অর্থে আমরা ভুল বুঝবো না যে সেটি হলে এমন জিনিস জাকাতকে শুধু সদাকাত বলে আসলে ব্যাপারটি সঠিক নয় সদাকাত হলো আপনার জীবনের যতগুলো দান আপনি সেই দানগুলো উপঢোকন মহানবুল আলমিনের পক্ষ থেকে যে উপঢোকন আপনাকে দেওয়া হয়েছে সেই উপঢোকনগুলো অন্যকে বিলিয়ে দেওয়া এটি হচ্ছে দান সদাকাত নবী মুসাল্লাহ আলী আসালাম ইরশাদ করেন যখন এই ধরনের উপঢোকন কোনো দান তার আত্মীয়র ক্ষেত্রে হয়ে থাকে তার ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে যদি দিয়ে থাকেন তাহলে নবী মুসাল্লাহ আলী আসালাম বলেছেন তার দুইটি ফজিলত তার দুইটি ভালো দিক রয়েছে একটি তো তিনি সব পাবেন দান করার জন্য আরেকটি সব তিনি পাবেন আর সেটি হচ্ছে ওয়াসিলাতুন নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে সব সে সব আপনাকে আমাকে দান করবে হ্যাঁ আল্লাহ প্রিয় দর্শক আমাদের সর্বদাই খেয়াল রাখা সর্বদাই আমাদের দৃষ্টি রাখা আমাদের আত্মীয়র মাঝ থেকে যারা একটু অর্থ সম্বল যাদের কম যাদের প্রয়োজন রয়েছে তাদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত এটি একজন মমিনের দায়িত্ব সুবিধা দর্শক এই ক্ষেত্রে আমরা বলবো দান করার পর আবার খোটা দেওয়া এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপন জনেরা আপন জনের উপর দান করার যেমন মর্যাদা রয়েছে অনুরূপভাবে দান করার পর খোটা দেওয়ার কুফল অনেক রয়েছে এক তো আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায় সুপ্রিয় দর্শক এক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি কোনো এক দূরের ব্যক্তিকে গরিব মিস্ত্রিকে দান করার পর তাকে যদি দানের কথা বলা হয় তোমাকে আমি দিয়েছিলাম তোমাকে দান করেছি সেই বিষয়টি তুচ্ছ হতে পারে আপনার আপন ভাইয়ের চেয়ে আপন ভাইকে যদি আপনি হাদিয়া দেন উভডৌকন দেন কিছু গিফট করেন তাকে গিফটের পরে আবার আপনি স্মরণ করিয়ে দেন ভাই তোমাকে কিন্তু আমি দিয়েছিলাম তুমি আজকে আমাকে ভুলে গেছো ইত্যাদি বিষয়গুলো তার ক্ষেত্রে আরো বড় কঠিন হয়ে দাঁড়ায় এবং যার ফলে আমাদের সামাজিক জীবনে কলহল আমরা দেখতে পাই আমাদের সামাজিক জীবন কখনো এর ফলে যত ধরনের হিংসা বিদ্বেষের সৃষ্টি হয় আর তা হলো আপনার দান করার পর খোটা দেওয়ার ফলে সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম দান তাহলে কেন আমাদেরকে করতে হবে এবং দান যখন আমি করব আমি মুক্ত মানুষকে কষ্ট দেওয়া থেকে আমার নিজকে বিরত রাখতে পারবো এই উদ্দেশ্যে আমার দান হবে সুপ্রিয় দর্শক নবী সাল আলী হোসালাম ইসাদ করেন ইত্তাকুন্নার তোমরা আগুন থেকে বেঁচে থাকো যে হাদিসটি সহি বুখারিতে এসেছে ওয়ালাও বেশিক তে তামরাহ নবী সাল্লাহ আলী আসসালাম ইসাদ করেন যদিও খেজুরের একটি অংশ থেকেও হয় আল্লাহ আকবর আপনি কল্পনা করতে পারেন তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো আর দানের মাধ্যমে মহানবুল আলমিন তার বান্ধাকে তিনি অনেকগুলো ফজিল দান করেন অনেকগুলো মর্যাদা দান করেন তার মাঝে এই হাদিসে আমরা স্পষ্ট আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে জাহান্নামের আগুন থেকে মহানবুল আলমিন তার বান্দাকে তিনি মুক্ত করে দেন সুহান আল্লাহ সুপ্রিয় দর্শক তাহলে এই ক্ষেত্রে আমরা সঠিক পন্থায় দান করব এবং দান করার পর সঠিক যে পন্থা মমিনের যে অবস্থা সে অবস্থা আমাদের হবে কাউকে আমরা দানের মাধ্যমে খোটা দিব না সুপ্রিয় দর্শক অনুরূপভাবে আমরা বলতে পারি যে দান করাটি একটি মহৎ গুণ যে গুণ সম্পর্কে নেবী সাল্লাহ আলী আসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন সে হাদিসটি আমাদের জীবনকে পরিবর্তন করতে দান করার পথকেও মুক্ত করতে আশা করি সহযোগী হবে আমরা হাদিসটি একটু আলোচনা করব যে হাদিসটি মুসলিম শরীফে এসেছে হাদিস বর্ণনা করেছেন আবু হরাইহ আনহু নবী মুসাল্লাহ আলী হোসাল্লাম থেকে যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন আবু হরাইরা রদি আল্লাহ তালহু তিনি বলেন নবী মুসাল্লাহ আলী হোসাল্লাম ইরশাদ করেন ইন্নআল্লাহ আজাল ইয়াকুল কিয়ামা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহান তার বান্দাকে বলবেন ইয়াবনা আদম হে আদম সন্তান মারিদ আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম আল্লাহ সুবাহ তার বান্দাকে তিনি বলবেন টার্গেট করে কথা বলবেন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তুমি তো আমাকে দেখতে যাওনি বান্দা শুনে আশ্চর্য বোধ করবেন এবং বলবেন কল ইয়া হে আল্লাহ আমি কিভাবে আপনার সেবা শুশ্রূষা করব কিভাবে আমি আপনাকে দেখতে যাব অথচ আপনি হলেন বিশ্ব জাহানের প্রতিপালক আপনি অসুস্থ হবেন আমি আপনাকে দেখতে যাব মহান রব্বুল আলমিন তাকে বলবেন আমা আলিম তা আন্না আব্দি ফুলারান মারিদ ফালাম তা আল্লাহ সুহান আলা পৃথিবীর কিছু নিদর্শন আবার স্মরণ করিয়ে দিবেন যে তুমি জানো না যে তোমার ওই গ্রামের ব্যক্তি তোমার ওই পাশের বাড়ির ব্যক্তি তোমার ওই এলাকার ব্যক্তি তিনি অসুস্থ হয়েছিলেন আর তুমি সে খবর তুমি জানতে ফালাম তাউদুহু তুমি তো তাকে সেবা শুশ্রূষা করি আল্লাহ আকবর আমা আলিম তা তুমি জানো না তুমি যদি তার সেবা শুশ্রূষা করতে তাহলে আমি তোমারই সাথে সঙ্গ দিতাম অর্থাৎ তোমাকে আমি সহযোগিতা করতাম এবং তোমার যে মর্যাদা তোমার মর্যাদা আমি বাড়িয়ে দিতাম হান আল্লাহ প্রাণপ্রিয় দর্শক তাহলে একজন মুসলিম অপর মুসলিমের উপর যে হকগুলো রয়েছে সে হকের মাঝে একটি দান করা তার সেবা শুশ্রূষা করা একটু পরে দানের বিষয়টি স্পষ্ট আমরা বুঝতে পারবো নবী মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম ইসাদ করেন আল্লাহ তালা তার বান্দাকে আবার তিনি স্মরণ করে দেবেন ইয়াবনা আদম ইস্তাত আমতুকা ফালাম তো এমনি আমি তোমার কাছে কিন্তু খাদ্য চেয়েছিলাম আল্লাহ আকবার তোমার কাছে আমি খাদ্য চেয়েছিলাম ফালাম তো এমনি তুমি আমাকে খাদ্য তো দাওনি বান্দা শুনে আশ্চর্যবোধ করে বলবেন ইয়া রব ওয়াকাইফা উতে এমুকা ওয়ান্তা রব্বুল আলমিন আল্লাহ তুমি রব্বুল আলামিন বিশ্বজাহানের প্রতিপালক আমি তোমাকে কিভাবে খাদ্য দিব তুমি আমার কাছে খাদ্য চাবে আমি তোমাকে খাদ্য দিব এ ধরনের হতে পারে মহানবুল আলমিন তাকে স্মরণ করিয়ে দেবেন এবং তিনি বলবেন যে তোমার কাছে খাদ্য চাওয়া হয়েছিল ওই ব্যক্তি খাদ্য চেয়েছিলেন এবং তাকে তো তুমি খাদ্য দাওনি অতএব তুমি যদি তাকে খাদ্য দিতে তাহলে তুমি আমাকে সেখানেই পেতে আমি তোমাকে সহযোগিতা করতাম সুফহান আল্লাহ প্রাণপ্রিয় দর্শক তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি একজন মুসলিম অপর মুসলিমের উপর যে হকগুলো রয়েছে সে হক সময়ের মাঝে একটি হক হলো একটি তার প্রাপ্য হলো যে আপনি আপনার ভাইকে আপনি কিছু দিবেন তার জন্য কিছু খরচ করবেন আর এই খরচ করাটি হলো একটি মমিনের গুণ অনুরূপভাবে পানীয় সম্পর্কে আল্লাহ তালা কথা বলবেন তুমি আগে পানি পান করাওনি আবার একই ধরনের কথা হবে এরপরে সেই ব্যক্তি তোমার কাছে কিছু চেয়েছিল সে পানিও চেয়েছিল তুমি তাকে দাওনি মহানবুল আলমীর সব নিয়ামাতগুলো কালকে আমাদের দিন তিনি তুলে ধরবেন সুপ্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে মহানরবুল আলমিন তিনি কাল কেয়ামতের দিন আপনার যে নিয়ামাতগুলো আপনার যে উপঢগলগুলো সেগুলো তুলে ধরবেন যেটি আপনার দায়িত্ব ছিল যখন আপনি দায়িত্বহীন হয়েছেন পৃথিবীতে কাল কেয়ামতের দিন আপনাকে একজন আফসোস করতে হবে কারণ মহানরবুল আলমিন আপনার সকল ক্ষেত্রগুলো তুলে ধরবেন যে তোমার ছিল তুমি তাকে দান করনি তাহলে আজকের যারা অসহায় আজকে যারা মিসকিন আজকে যারা ফকির তারা আমাদেরই ভাই এবং আমাদের যে সম্পদ রয়েছে সে সম্পদে তারও হক রয়েছে তার হক আদা করা সুপ্রিয় দর্শক আজকের অধিবেশনে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে মহানবুল আলমিনের জন্য দান করা এটি একটি মহৎ গুণ এটি মোমিনের গুণ আল্লাহ তালা আমাদের সকলকেই এই মহৎ গুণটি দান করুন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বির আলমিন Allah, Allah, Allah.